একাদশ অধ্যায় নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু অনাথের নাথ প্রভু পতিত জনের বন্ধু জয় জয় বিশ্বম্ভর দ্বিজকুল সিংহ জয় হৌ তোর যত চরণের ভৃঙ্গ জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন জয় দামোদর স্বরূপের ধন জয় রূপ সনাতন প্রিয় মহাশয় জয় জগদীশ গোপীনাথের হৃদয় হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর ক্রিয়া করে নহে সর্ব নয়ন গোচর নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত ঘরে বসি দেখো এ শ্রীবাস ভাগ্যবন্ত নিষ্কপটে প্রভুরে সেবিলা শ্রীনিবাস গোষ্ঠী সঙ্গে দেখে প্রভুর মহাপরকাশ শ্রীবাসের ঘরে নিত্যানন্দের বসতি বাপ বলি শ্রীবাসের করয়ে পীড়িতি অহর্নিশ বাল্যভাবে বাহ্য নাহি জানে নিরবধি মালিনীর করে স্তন পানে কভু নাহি দুগ্ধ পরশিলে মাত্র হয় এসব অচিন্ত শক্তি মালিনী দেখায় চৈতন্যের নিবারণে কারে নাহি কহে নিরবধি বাল্যভাব মালিনী দেখয়ে প্রভু বিশ্বম্বর বলে শুনো নিত্যানন্দ কাহারও সহিত পাছে করো তুমি দ্বন্দ্ব চঞ্চলতা না করিবা শিবাসের ঘরে শুনিয়া শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সঙ্গরে আমার চাঞ্চল্য তুমি কভু না পাইবা আপনার মতো তুমি কারে না বাসিবা বিশ্বম্বর বলে আমি তোমা ভালো জানি নিত্যানন্দ বলে দোষ কহ দেখি শুনি হাসি বলে গৌরচন্দ্র কি দোষ তোমার সব ঘরে অন্ন বৃষ্টি করো অবতার নিত্যানন্দ বলে ইহা পাগল এসে করে এছালায় ঘরে ভাত না দিবে আমারে আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও অপকীর্তি আর কেন বলিয়া বেড়াও প্রভু বলে তোমার অপকীর্তে লাজ পাই সেই সে কারণে আমি তোমারে শিখাই হাসি বলে নিত্যানন্দ বড় ভালো ভালো চাঞ্চল্য দেখিলে শিখাই বা সর্বকাল নিশ্চয়ই বুঝিলা তুমি আমি সে চঞ্চল এত বলি প্রভু চাহি হাসে খল খল আনন্দে না জানে বাহ্য কোন কর্ম করে দিগম্বর হই অস্ত্র বান্ধিলেন শিরে জোরে জোরে লম্ফ দেই হাসিয়া হাসিয়া সকল অঙ্গনে বলে ঢুলিয়া ঢুলিয়া গদাধর শ্রীনিবাস আর হরিদাস শিক্ষার প্রসাদে সবে দেখে দিগবাস ডাকি বলে বিশ্বম্ভর একই কর কর্ম গৃহস্থে বাড়িতে এমত নহে ধর্ম এখনই বলিলা তুমি আমি কি পাগল ক্ষণে নিজ বাক্য ঘুচিল সকল যার বাহ্য নাহি তার বচনে কিলাজ নিত্যানন্দ ভাষয়ে আনন্দ সিন্ধু মাঝ আপনে ধরিয়া প্রভু পরায় বসন এমত অচিন্ত নিত্যানন্দের কথন চৈতন্যের বচন কুশমাত্র মানে নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায় নিত্যানন্দ অনুভাব জানে পতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা একদিন পিতলের বাটি নিল কাকে উড়িয়া চলিল কাক জীবনেতে থাকে অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল মহাচিন্তা মালিনীর চিত্তেতে জন্মিল বাটি থুই সেই কাক আইল আরবার মালিনী দেখয়ে শূন্য বদন তাহার মহাতীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার শ্রীকৃষ্ণের ঘৃতপাত্র হইল অপহার শুনিলে প্রমাদ হবে হেন মনে গণী নাহিক উপায় কিছু কান্দয়ে মালিনী হেন কালে নিত্যানন্দ আইলা সেই স্থানে দেখয়ে মালিনী কান্দে অঝর নয়নে হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কোন দুঃখ বল সব করিব খণ্ডন মালিনী বলয়ে শুনো শ্রীপাদ গোসাই ঘৃতপাত্র কাকে লই গেল কোন ঠাই নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহর আমি দিব বাটি তুমি ক্রন্দন সম্বর কাক প্রতি হাসি প্রভু বল এ বচন কাক তুমি বাটি ঝাট আনহ এখন সবার হৃদয়ে নিত্যানন্দেরও বসতি তার আজ্ঞা লঙ্ঘিবে কাহারো সকতি শুনিয়া প্রভুর আজ্ঞা কাকৌরি যায় শোকাকুলি মালিনী কাকের দিকে চায় ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করি পুনঃ সেখানে আইল আনিয়া থুইল বাটি মালিনীর স্থানে নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে আনন্দে মূর্ছিত হইল অপূর্ব দেখিয়া নিত্যানন্দ প্রতিস্তুতি করে দণ্ডাইয়া যেজন আনিল মৃত গুরুর নন্দন যেজন পালন করে সকল ভুবন জমের ঘর হইতে যে আনিতে পারে কাকস্থানে বাটি আনে কি মহত্ব তারে যাহার মস্তক পরি অনন্ত ভুবন লীলায় না জানে ভর করয়ে পালন অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে কি মহত্ব তার বাটি অনেকাক স্থানে যে তুমি লক্ষণ রূপে পূর্বে বনবাসে নিরন্তর রক্ষক আছিলা সীতা তথাপি হো মাত্র তুমি সীতার চরণ ইহা বৈ সীতা নাহি দেখিলে কেমন তোমার সে বানের রাবণের বংশনাশ সে তুমি যে বাটি আনো কেমন প্রকাশ যাহার চরণে পূর্বে কালিন্দি আসিয়া স্তবন করিল মহাপ্রভাব জানিয়া চতুর্দশ ভুবন পালন শক্তি যার কাকস্থানে বাটি আনে কি মহত্ব তার তথাপি তোমার কার্য অল্প নাহি হয় যেই কর সেই সত্য চারিবে দেখয় হাসে নিত্যানন্দ তান শুনিয়া স্তবন বাল্যভাবে বলে মুই করিব ভোজন নিত্যানন্দ দেখিলে তাহার স্তন ঝরে বাল্যভাবে নিত্যানন্দ স্তন পান করে এই মতো অচিন্ত নিত্যানন্দের চরিত আমি কি বলিব সব জগতে বিদিত কর এ দুর্গেয় কর্ম অলৌকিক যেন যে জানো হে তত্ত্ব সে মানহে সত্য হেন অহর্নিশ ভাবাবেশে পরম উদ্দাম সর্বনদী আয় বলে জ্যোতির্ময় ধাম কিবা যোগী নিত্যানন্দ কিবা তত্ত্বজ্ঞানী যাহার যে মত ইচ্ছা না বল কেনি যে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ মর রহু করিদয়ে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরেরও উপরে এই মতো আছে প্রভু শিবাসেরও ঘরে নিরবধি আপনে গৌরাঙ্গ রক্ষা করে একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্বর বসিয়াছে লক্ষ্মী সঙ্গে পরম সুন্দর যোগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে প্রভুর আনন্দে না এ রাত্রি দিশে যখন এ লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর শচির চিত্তেতে হয় আনন্দ বিস্তর মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া লক্ষ্মীর সঙ্গেতে প্রভু ন বসিয়া হেন কালে নিত্যানন্দ আনন্দ বিহল আইলা প্রভুর বাড়ি পরম চঞ্চল বাল্যভাবে দিগম্বর রহিলা দাণ্ডাইয়া কাহারে না করে লাজ পরানন্দ পাইয়া প্রভু বলে নিত্যানন্দ কেন দিগম্বর নিত্যানন্দ হয় হয় কর এ উত্তর প্রভু বলে নিত্যানন্দ পরহবসন নিত্যানন্দ বলে আজি আমারও গমন প্রভু বলে নিত্যানন্দ ইহা কেন করি নিতাই বলেন আর খাইতে না পারি প্রভু বলে এক কহি কহ কেনে আর নিতাই বলেন আমি জ্ঞান দশবার ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাই নিত্যানন্দ বলে প্রভু এথা না হিয়াই প্রভু বলে কৃপা করি পরহ বসন নিত্যানন্দ বলে আমি করিব ভোজন চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায় এক শুনে আর বলে হাসিয়া বেড়ায় আপনে উঠিয়া প্রভু পরায় বসন বাহ্য নাহি হাসে পদ্মাবতীর নন্দন নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে বিশ্বরূপ পুত্র হেন মনে মনে বাসে সেই মতো বচন শুনো সব মুখে মাঝে মাঝে সেই রূপ আই মাত্র দেখে কাহারে না কহে আই পুত্র স্নেহ করে সমস্নেহ করে নিত্যানন্দ বিশ্বম্ভরে পাহ্য পাই নিত্যানন্দ পরিলাবসন সন্দেশ দিলেন আই করিতে ভোজন আই স্থানে পঞ্চক্ষীর সন্দেশ পাইয়া এক খায় আর চারি ফেলে ছড়াইয়া হায় হায় বলে আই কেন ফেলাইলা নিত্যানন্দ বলে কেনে একে ঠাই দিলা আই বলে আর নাহি তবে কি খাইবা নিত্যানন্দেও বলে চাহ অবশ্য পাইবা ঘরের ভিতরে আই অপরূপ দেখে সেই চারি সন্দেশ দেখ এ পর থেকে আই বলে সে সন্দেশ কোথায় পড়িল ঘরের ভিতরে কোন প্রকারে আইল ধুলা ঘুচাইয়া সেই সন্দেশ লইয়া হরিষে আইলা আই অপূর্ব দেখিয়া আসি দেখে নিত্যানন্দ সেই লাড়ু খায় আই বলে বাপ ইহা পাইলা কোথায় নিত্যানন্দ বলে যাহা ছড়াইয়া ফেলিলুম তোর দুঃখ দেখি তাই চাহিয়া আনিলুম অদ্ভুত দেখিয়াই মনে মনে গণে নিত্যানন্দ মহিমা না জানে কোন জনে আই বলে নিত্যানন্দ কেনে মোরে ভাড় জানিল ঈশ্বর তুমি মোরে মায়া ছাড়ো বাল্যভাবে নিত্যানন্দ আয়ের চরণ ধরিবারে যায় আই করে পলায়ন এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাধ নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর নিত্যানন্দ মহাপ্রভু শেষ মহিধর যেতে কেন নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ ধন রহু করিদয়ে বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম মোর প্রভু নিত্যানন্দ হৌ বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী নিত্যানন্দ চরিত বর্ণং নাম একাদশ অধ্যায়